পিঞ্জিরা ভেঙে গেল পাখি কোথা হারালো বুঝিনা মনের ব্যথা আমি বুঝিনা মনের ব্যথা পিঞ্জিরা ভেঙে গেল পাখি কোথা হারালো বুঝি না মনের ব্যথা আমি বুঝিনা মনের ব্যথা দমে দমে দম ফুরাইলো সখী সব পর হইল দমে দমে দম ফুরাইলো অতি ওজন পর হইল এ জালা কেমনে মনে শো আমি বুঝি না মনের ব্যথা সই পিঞ্জিরা ভেঙে গেল পাখি কোথায় হারালো বুঝি না মনের ব্যথা সই আমি বুঝি না মনের ব্যথা সো মনরে মনরে তালা দিয়ে রাখতে চাই যে তালা ভেঙে উড়ে যায় সোনা দানা সবই দেব থাকি যদি এই কায়ায় তালা দিয়ে রাখতে চাই যে তালা ভেঙে উড়ে যায় সোনা দানা সবই দেব থাকি যদি এই কায়ায় মনে বড় হজালা ভাবি বসে আমি একেলা মনে বড় হজালা ভাবি বসে আমি একেলা যাবে তুমি উড়াল দিয়ে কো আমি বুঝি না মনের ব্যথা সই পিঞ্জিরা ভেঙে গেল পাখি কোথায় হারালো বুঝি না মনের ব্যথা সই আমি বুঝি না মনের ব্যথা সই দমে দমে দম ফুরাইল সখী সব পর হইল দমে দমে দম অতি ওজন পর হইল এ জ্বালা কেমনে মনে সই আমি বুঝি না মনের ব্যথা সই আমি বুঝি না মনের ব্যথা শো মনের দমের গাড়ি চলতে থাকে পথে কত দেখা পায় ফুসকুইরা প্রাণুইরা গেলে কেউ করে না হায় হায় দমের গাড়ি চলতে থাকে পথে কত দেখা পায় ফুসকুইরা প্রাণুইরা গেলে কেউ করে না হায় হায় এমন জীবন করহ গঠন যে বিদায় কাঁদবে স্বজন এমন জীবন করহ গঠন যে বিদায় কাঁদবে স্বজন আহারে আপন মানুষ কর আমি বুঝি না মনের ব্যথা সই পিঞ্জিরা ভেঙে গেল পাখি কোথায় হারালো বুঝি না মনের ব্যথা আমি বুঝি না মনের ব্যথা সই দমে দমে দম ফুড়াইলো সখী সব পর হইল দমে দমে দম ফুড়াইলো সখী সব পর হইল এ জ্বালা কেমনে মনে সই আমি বুঝি না মনের ব্যথা সই আমি বুঝি না মনের ব্যথা সই পিঞ্জিরা ভেঙে গেল পাখি কোথায় হারালো বুঝি না মনের ব্যথা সই আমি বুঝি না মনের ব্যথা সই আমি বুঝি না মনের ব্যথা শো